সতল এলোই কি চকলি কল নারী রং ফেল রসতা অতি সুন্দর কথা নারী আজ চলছে যে কেমন বলিতে লাজুক হয় যে মন নারী আজ চলছে যে কেমন বলিতে লাজুক হয় যে মন বলিব আমি কি কিভাবে বলিতে লাগে যে সারা গো আমি কি ভাবে বলিতে লাগে যে সারম তাই আমি বলছি শোনো ভাই এলো কে যে কাল এলো কে যে কাল নারীরা গেল না সকল এলো কে যে কাল নারীরা গেল না সকল আজ বাড়ি থেকে বের হয় পিতার সাথে মাতার সাথে বলে যাই বলে যায় মা আমি স্কুলে যাচ্ছি স্কুলে যাচ্ছি কি বলে কি বলে কি বলে তারপর কবি কি বলছে কি বলছে আজ পিতা মাতার করণে ভাই নারী আজ বেপরদা বেড়ায় আজ পিতা মাতার করণে ভাই নারী আজ বেপরদা বেড়ায় খোঁজ নাই নিজের মাতা পিতার মেয়ে আজ কোথায় যে বেড়ায় আজ भाई कॾहिं अॼु पैराए तल लो खीच कोली तल कॾी रंग shantal Eloi kit kolikal Nadiram pailala shantal Eloi kit kolikal